সুবাহ জান্নাতি স্ত্রীদের বিষয় কোরআনে অনেক সুন্দরভাবে বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন আল্লাহ রসুল সাল্লু আলহিহসাল্লাম হাদিস সমূহে জান্নাতি হুরদের বিষয় অথবা জান্নাতি মহিলাদের বিষয় বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন আমরা কোরআন থেকে যতটুকু সম্ভব সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব এবং হাদিস থেকে সমস্ত হাদিস তো আলোচনা করা সম্ভব হবে না তবে যতটুকু আমাদের পক্ষে সংক্ষিপ্ত আকারে সম্ভব আমরা ততটুকু হাদিস থেকে আলোচনা করবো ইনশা আল্লাহ আমাদের বুঝতে হবে প্রথমেই জান্নাতে আল্লাহ সুবাহ শহীদদের জন্য এবং সাধারণ জান্নাতিদের জন্য যে স্ত্রী হুর রেখেছেন এখানে একটি কথা মনে রাখতে হবে যারা শহীদ এরা বাহাত্তর অথবা বাহাত্তর থেকে অধিক বেশি তারা জান্নাতের স্ত্রী তারা প্রাপ্ত হবে হুর প্রাপ্ত হবে কিন্তু যারা শহীদ নয় যারা সাধারণ জান্নাতি অর্থাৎ যারা সাধারণভাবে দুনিয়াতে ছিল কিন্তু শহীদ না এদেরকে আল্লাহ সুবাহান তালা মৃত্যুর পরে অথবা যে কোনো দিন অথবা কেয়ামতের দিন ক্ষমা করে দেওয়ার পর যদি জান্নাত দান করেন ওই ব্যক্তিগুলো শুধুমাত্র জান্নাতের দুটো স্ত্রী পাবে দুটো হুর পাবে বা দুটো স্ত্রী পাবে কিন্তু শহীদদের ক্ষেত্রটা ভিন্ন আজকে আমার এই আলোচনার উদ্দেশ্য হলো শহীদদের দিকে যারা আল্লাহ সুবাহান রাস্তায় জিহাদ করে এবং যারা আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করে আল্লাহ সুবাহ তাদের জন্য যে গুলো রেখেছেন সেই নিয়ামত থেকে একটি আলোচনা করব আর তা হচ্ছে জান্নাতি রমণী বাহুরদের আলোচনা আল্লাহ সুবাহ জান্নাতে যে স্ত্রী দান করবেন শহীদদের জন্য সেই স্ত্রী হতে পারে দুনিয়ার স্ত্রী এবং সরাসরি জান্নাত থেকে তো হুর রয়েছে ওটা তো আছেই কিন্তু দুনিয়াতে যেসব স্ত্রীরা ছিল শহীদদের সেই স্ত্রীদেরকে আল্লাহ সুবাহ যদি মাফ করেন কবুল করেন জান্নাতবাসী করেন সেই স্ত্রীরাও স্বামীদের সাথে একত্রিত হবে তো আমাদের আলোচনার প্রথম পর্বটা হবে আজওয়াজ মোতাহার পবিত্র স্ত্রীদের বিষয় আর সেই স্ত্রীরা জান্নাতবাসী হবে দুনিয়া থেকে আর দ্বিতীয় আলোচনাটা হবে মানে আলোচনার দ্বিতীয় পার্টটা হবে শুধুমাত্র হুরদের নিয়ে যাদেরকে আল্লাহ সুবাহ জান্নাতেই তৈরি করেছেন যদিও দুটা ভাগ করা হলো এবং কোরআনে দুটা ভাগের বিষয় আছে হাদিসে দুটা ভাগ করাই হয়েছে কিন্তু জান্নাতে আল্লাহ সুবাহ দুটা ভাগ রাখবেন না সবাইকে আল্লাহ তালা হৌরুল আইন করে দিবেন তো আমরা আলোচনা করব ইনশা আল্লাহ আলোচনার আলোচনার মধ্যে আমরা বুঝতে পারবো যে আল্লাহ সুবাহ কিভাবে জান্নাতে শহীদদের জন্য নিয়ামত রেখেছেন তো প্রথমে আমরা দেখব জান্নাতের রমণী অর্থাৎ যারা দুনিয়ার মহিলা জান্নাত বেশি হবে এদের বিষয় আল্লাহ সুবাহ জান্নাতবাসীদেরকে যে নিয়ামত দান করবেন এর মধ্যে অনেক বড় একটি গুরুত্বপূর্ণ নিয়ামত হচ্ছে দুনিয়ার স্ত্রীকে তার সাথে মিলিত করে দেওয়া যদি সেই স্ত্রী মিনা হয় মুজাহিদা হয় বা শহীদ আল্লাহ রাস্তায় হয় অথবা জান্নাতবাসী হয় জান্নাতি মহিলারা সর্বপ্রকার প্রকাশ্য দুস্ত্রটি যেমন হায়েজ নিফাস ইত্যাদি এবং অপ্রকাশ্য দুস্ত্রটি যেমন রাগ হিংসা ইত্যাদি থেকে সম্পূর্ণ মুক্ত হবে এ কথার দলিল আল্লাহ সুবাহ বলছেন ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা ওয়াহুম ফিহা খালিদুন সেখানে তাদের জন্য থাকবে পবিত্রা স্ত্রীরা এবং তারা ওখানে অনন্তকাল থাকবে জান্নাতীদের আরো কিছু জান্নাতি মহিলাদের আরো কিছু গুণ আছে আল্লাহ সুবাহ বলছেন إنا أنشأناهن إنشاء فجعلناهن أبكارا عربا أترابا لأصحاب اليمين আমি জান্নাতি রমণীদেরকে বিশেষরূপে সৃষ্টি করেছি অতপর তাদেরকে করেছি চিরকুমারিনী কামিনী ও সমবয়স্কা তারা ডান দিকের লোকদের জন্য অর্থাৎ জান্নাতিদের জন্য আমরা এই আয়াত থেকে যেটা বুঝতে পারলাম তা হচ্ছে জান্নাতে প্রবেশকারী মহিলাদেরকে আল্লাহ সুবাহ নতুন ভাবে সৃষ্টি করবেন এবং তারা কুমারী অবস্থায় জান্নাতে প্রবেশ করবে আরেকটি বিষয় বুঝতে পারলাম এই আয়াত থেকে জান্নাতি মহিলারা তার স্বামীর সাথে মিলন হওয়ার পরও চিরকাল কুমারী থাকবে জান্নাতি মহিলারা তাদের স্বামীর সমবয়স্ক হবে জান্নাতি মহিলারা তাদের স্বামীর অত্যন্ত প্রেমময়ী হবে আমরা এই আয়াত থেকে বিষয়গুলো বুঝতে পারলাম আল্লাহ সুবাহ জান্নাতি মহিলাদের ক্ষেত্রে আরো বলেছেন আল্লাহ বলছেন সেখানে থাকবে সচ্চরিত্রা সুন্দরী রমণীগণ অতএব তোমরা তোমাদের প্রভুর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে আমরা এর থেকে যেটা বুঝতে পারলাম তা হলো জান্নাতি মহিলারা সৌন্দর্য এবং চারিত্রিক গুণাবলীর দিক থেকে সর্বোত্তম এবং অতুলনীয় হবে সুবাহান আল্লাহ সুবাহান বলছেন ওয়া তোমরা এবং তোমাদের স্ত্রীরা সানন্দে জান্নাতে প্রবেশ করো আমরা এআ থেকে যেটা বুঝলাম জান্নাতের আনন্দের পূর্ণতা লাভ হবে রমনুদের সাথে মিলানোর মাধ্যমে আমরা এখন হাদিসের দিকে দেখি আল্লাহ সুবাহ তার রসুলের মাধ্যমে আমাদেরকে যা জানিয়েছেন যে জান্নাতের মহিলারা কেমন হবে আমি আরবি বারত পড়ব না শুধুমাত্র তর্জমা করে দিব ওম্মে সালামা রদিউল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেন আমি জিজ্ঞেস করলাম হে আল্লাহর রসুল সাল্লাম পৃথিবীর নারীরা উত্তম নাকি জান্নাতের নারীরা উত্তম অর্থাৎ হুরেরা তিনি বললেন বরং পৃথিবীর নারীরা হুরদের চেয়ে উত্তম যেমন কাপড়ের বাহিরের দিকটি ভিতরের চেয়ে উত্তম আমি জিজ্ঞেস করলাম ইয়া রসুল্লাহ এটা কেন তিনি বললেন পৃথিবীর মহিলাদের সালাদ সিয়াম জিহাদ ও অন্যান্য ইবাদতের কারণে যা তারা আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে করে থাকে সুবহান তো এই যে আল্লাহ সুবাহান তার রসুলের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে জান্নাতের যে হুররা হবে সে হুরদের থেকে উত্তম এবং সুন্দরী এবং উত্তম হবে যদি দুনিয়ার স্ত্রী জান্নাতবাসী হয় আর আল্লাহ সুবাহ তাকে তার স্বামীর সাথে রাখেন প্রবাহ তো এই হাদিস থেকে যেটা আমরা বুঝলাম তা হলো ইমান ও আমলের ভিত্তিতে জান্নাতে প্রবেশকারী নারীরা মর্যাদার দিক থেকে হুরদের তুলনায় অধিক মর্যাদাবান হবে আল্লাহ আকবর আমরা দ্বিতীয় হাদিসটি দেখি আনাস আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাম বলেছেন সকাল সন্ধ্যায় আল্লাহর পথে বের হওয়া অর্থাৎ জেহাদের পথে অল্প সময়ের জন্য বের হওয়া দুনিয়া ও দুনিয়াতে যা কিছু আছে তার থেকে উত্তম যদি জান্নাতি রমণীদের মধ্যে থেকে কোন রমণী পৃথিবীতে উকি দিত তাহলে পূর্ব থেকে পশ্চিমের মাঝে যা কিছু আছে সবকিছু আলোক ও উজ্জ্বল হয়ে যেত আর সমস্ত জায়গাকে সুগন্ধিতে ভরে দিত জান্নাতের নারীর মাথার ওড়না পৃথিবীর সমস্ত নিয়ামত থেকে মূল্যবান রহ বুখারি আমরা এ হাদিস থেকে যেটা দেখলাম জান্নাতের নারীরা যদি একবার দুনিয়ার দিকে ঝুঁকে বা তাকায় বা একটু উঁকি দেয় তাহলে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সমস্ত জায়গা আলোকময় হয়ে যাবে আরেকটি বিষয় যেটা আমরা জানতে পারলাম জান্নাতে নারীর মাথার ওড়না পৃথিবীর সমস্ত নিয়ামত পৃথিবী এবং পৃথিবীতে যা কিছু রয়েছে তার থেকে উত্তম সমস্ত নিয়ামত থেকে উত্তম শুধুমাত্র একটি ওড়না আল্লাহ আকবর আমরা এরপরের হাদিসটি দেখি আবু সাঈদ রদিউল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি নবী সাল্লাম থেকে বর্ণনা করেছেন তিনি বলেন কেয়ামতের দিন সর্বপ্রথম যে দল জান্নাতে প্রবেশ করবে তাদের চেহারা চোদ্দ তারিখের চাঁদের নেই উজ্জ্বল হবে দ্বিতীয় দলটির চেহারা আকাশে আলোকময় কোনো তারকার নেই হবে উভয় দলের পুরুষদেরকে দুজন করে স্ত্রী দেওয়া হবে প্রত্যেক স্ত্রী সত্তর জোড়া কাপড় পরিধান করে থাকবে আর ওই কাপড় এত পাতলা হবে যে এর মধ্যে দিয়ে তাদের পায়ের গোছার মজ্জা পর্যন্ত দেখা যাবে তো এই হাদিস থেকে যেটা আমরা বুঝতে পারলাম তা হলো জান্নাতে প্রত্যেক জান্নাতির বিয়ে আদম সন্তানদের মধ্য থেকে দুজন মহিলার সাথে হবে এটা সমস্ত জান্নাতিদের জন্য আমি আগেই বলেছি কিন্তু শহীদদের জন্য আলাদা করে আল্লাহ সুবাহ আরো সত্তরটি বাহাত্তরটি বা তার থেকেও বেশি আল্লাহ সুবাহন দান করবেন আর সেখানে তো যদি দুনিয়ার স্ত্রী থাকে তা তো কথাই নেই তারপর বুঝতে পারলাম জান্নাতি মহিলারা একই সাথে সত্তর জোড়া পোশাক পরিধান করবে মানে একই সাথে সত্তর জোড়া পোশাকে তারা সজ্জিত হবে যা এত উন্নত হবে যে এর ভিতর দিয়ে তাদের শরীরের সৌন্দর্য সম্পূর্ণভাবে ঠিকরে পড়বে আল্লাহ সুবাহ জান্নাতে জান্নাতি রমণীদেরকেও ইচ্ছা দান করবেন স্বামী গ্রহণ করার ক্ষেত্রে জান্নাতে প্রবেশকারী রমণীরা তাদের ইচ্ছা ও পছন্দ অনুযায়ী তাদের দুনিয়ার স্বামীকে গ্রহণ করবে তবে এর জন্য শর্ত হলো এই যে ওই স্বামীকেও জান্নাতবাসী হতে হবে অন্যথায় আল্লাহ সুবাহ তাদেরকে অন্য কোনো জান্নাতিদের সাথে বিয়ে দিয়ে দিবেন আরেকটি বিষয় হলো যে মহিলাদের দুনিয়াতে একাধিক স্বামী ছিল ওই রমিনীদেরকে তাদের ইচ্ছা ও পছন্দ অনুযায়ী তাদের দুনিয়ার স্বামীদের মধ্য থেকে একজনকে গ্রহণ করার সুযোগ প্রদান করা হবে তো আমরা যে কথাগুলো বললাম এই কথাগুলো দলিল কি দলিল হলো উম্মে সালামা রবিউল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেন আমি জিজ্ঞেস করলাম ইয়া রসুল্লাহ সাল্লাম আমাদের মধ্য থেকে কোনো মহিলা দুনিয়াতে একাধিক স্বামীর সাথে যদি বিবাহবন্ধন আবদ্ধ হয় মৃত্যুর পর যদি ওই মহিলা জান্নাতে যায় এবং তার সমস্ত স্বামীরাও জান্নাতে যায় তাহলে এদের মধ্যে কোন ব্যক্তি তার স্বামী হবে নবী সাল্লাম বলেন হে উম্মে সালামা ওই মহিলা তার স্বামীদের মধ্য থেকে যে কোনো একজনকে বাছাই করবে আর সে নিঃসন্দেহে উত্তম চরিত্রের অধিকারী স্বামীকেই সে বেছে নিবে মহিলা আল্লাহ আরজ করবে যে হে আমার প্রভু এ ব্যক্তি দুনিয়াতে সবচেয়ে ভালো ছিল চরিত্র নিয়ে আমার সাথে চলেছে অতএব তার সাথে আমাকে বিয়ে দিন হে উম্মে সালামা উত্তম চরিত্র দুনিয়া ও আখেরাতে সমস্ত কল্যাণের মধ্যে উত্তম রাহতবরানি এই হাদিস থেকে যেটা আমরা বুঝলাম সেই স্ত্রীর একাধিক স্বামী ছিল হতে পারে সেই তার স্বামী মারা গেছে তারপর আরেকটি বিয়ে করেছে যেমন এই এই ক্ষেত্রটা বিশেষ করে জেহাদের ময়দানে হয়ে থাকে একজন বোন তার স্বামী শহীদ হয়ে গেলেন তারপরে সে চাইলে আরেকজন বিয়ে করলেন এভাবে তার ওই স্বামীও শহীদ হয়ে গেলেন এভাবে যদি সে মানে একসাথে আবার দুই স্বামী গ্রহণ করা যায় হারাম ওটা না কিন্তু মৃত্যুর পরে এক স্বামী ছিল তারপরে আরেক স্বামী মৃত্যু হলো আরেক স্বামী আসলো তার মৃত্যু হলো এভাবে যদি একাধিক স্বামী থাকে তাহলে জান্নাতে আল্লাহ সুবাহ মহিলাকে ইচ্ছাধীন করবেন যে তোমার স্বামীদের মধ্যে থেকে যারা জান্নাতবাসী হয়েছে তাদেরকে তুমি গ্রহণ করো তোমার ইচ্ছা তখনও মহিলা দেখবে যে জান্নাতের সবচেয়ে উত্তম স্থানে কে রয়েছে কারণ দুনিয়াতে যে উত্তম ছিল আল্লাহর কাছে জান্নাতেও তো সে উত্তমই হবে উত্তম স্থান প্রাপ্ত হবে তো ওই ব্যক্তি যখন দেখবে যে তার ওই স্বামী জান্নাতে সর্বোত্তম স্থানে আছে সে তার সাথে বলবে যে আল্লাহ তার সাথে আমাকে আপনি বিবাহ বন্ধন আবদ্ধ করে দিন এবার আমরা সরাসরি আসবো হৌরুল আইন এদের আলোচনার দিকে আমরা সবাই হৌর হৌরুল আইন পাওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছি আমরা সকলেই চাই এখনই আমরা শহীদ হয়ে যাই এখনই আমাদেরকে হুররা এসে নিয়ে যাক আর তাদের সাথে আমরা সারা জীবন জানাতে বসবাস করি তো এই হুরদের যে বর্ণনা আল্লাহ এবং তার রসুল দিয়েছেন সেই বর্ণনা আলোচনা আসলে অনেক লম্বা হয়ে যাবে যদি বিস্তারিত ভাবে করি কিন্তু আমি আগেই বলেছি যে সংক্ষিপ্ত আকারে করবো ইনশা আল্লাহ আল্লাহ সুবাহ বলছেন ফি لم يطمثهن إنس قبلهم ولا جان فبأي آلاء ربكما تكذبان كأنهن الياقوت والمرجان فبأي آلاء ربكما تكذبان তথায় থাকবে আয়তনয়ন রমণীগণ কোন জিন ও মানব পূর্বে যাদেরকে স্পর্শ করেনি অতএব তোমরা উভয় তোমাদের পালন কর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে প্রবাল ও পদ্মার এক সদৃশ্য রমণীগণ তারা অতএব তোমরা তোমাদের পালন কর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে এই আয়াত থেকে আমরা যা বুঝতে পারলাম তা হলো জান্নাতের অন্যান্য নিয়ামতের ন্যায় হৌর ঈন একটি নিয়ামত হবে আরেকটি বিষয় তা হলো কোন কোন হৌর ঈন ইয়াকুত ও মুক্তার ন্যায় লাল হবে আরেকটি বিষয় হলো অতুলনীয় সুন্দরের সাথে সাথে হুর ইনরা সতীত্ব ও লজ্জাশীলতায়ও তারা নিজেরা নিজেদেরই তুলনা হবে অন্য কারো তুলনা হবে না আল্লাহ সুবাহ আরেক আয়াতে বলছেন وعندهم قاصرات الطرف عين كأنهن بيض مكنون তাদের নিকট থাকবে নত আয়তলোচনা তরুণীগণ যেন তারা সুরক্ষিত ডিমের কুসুম আল্লাহ সুবাহান তালা এই আয়াত যা বললেন তা আমরা দেখলাম যে তাদের নিকট লজ্জাশীলতা লজ্জাশীল এবং স্বামীর আনুগত্যশীল স্ত্রীরা থাকবে হুরেরা এতটা লজ্জাশীল হবে যে সেও স্বামী ব্যতীত আর কারো দিকে তারা চোখ তুলে তাকাবেই না হরিরা ডিমের ভিতর যেরকম কুসুম সংরক্ষিত সুন্দর এবং নিরাপদ থাকে ঠিক সেরকম সুন্দর এবং সংরক্ষিত থাকবে আল্লাহ সুবাহ আরেক আয়াতে বলছেন অহুরুন আইন كأمثال اللؤلؤ المكنون جزاء بما كانوا يعملون অর্থ তথায় থাকবে আয়তনয়না হুরগণ আবরণে রক্ষিত মুক্তার ন্যায় তারা যা কিছু করত তার পুরস্কার স্বরূপ অর্থাৎ জান্নাতিদেরকে আল্লাহ সুবাহনতালা পুরস্কার স্বরূপ দান করবে সেটা বলছেন এর থেকে আমরা যেটা বুঝলাম তা হলো জান্নাতের হুরেরা সুন্দর লাজুক চক্ষু বিশিষ্ট হবে মতির ন্যায় সাদা এবং স্বচ্ছতা এবং রং এত নিখুঁত হবে যে তা যেন সংরক্ষিত স্বর্ণ স্বর্ণ অলঙ্কার বরং তার থেকে তার এর থেকেও সুন্দর আল্লাহ সুবাহ বলছেন কুলু ওয়াশরাবু হানিআম আলা মাসফুফা ওদেরকে বলা হবে তোমরা যা করতে তার প্রতিফল স্বরূপ তোমরা তৃপ্ত হয়ে পানাহার করো তারা শ্রেণীবদ্ধ হয়ে সিংহাসনে হেলান দিয়ে বসবে আমি তাদেরকে আয়ত রচনা হুরদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিব এই আয়াত থেকে যেটা আমরা বুঝলাম তা হলো হুরদের হুরদের সাথে জান্নাতি পুরুষদের নিয়মতান্ত্রিক ভাবেই বিয়ে হবে তবে সেই বিবাহ আল্লাহ সব সুবাহ নিজেই পড়াবেন আল্লাহ আকবর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ইনদাহুম কাসিরাতুত তারফি আতরাব হাযা মা তুআদুনা লিয়াউমিল হিসাব তাদের নিকট থাকবে আয়তনয়না সমবয়স্ক রমণীগণ তোমাদেরকে এরই প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে বিচার দিবসের জন্য আল্লাহ সুবাহানদুল্লাহ বলছেন যে সেখানে হুরেরা তাদের স্বামীদের সমবয়স্ক হবে আর আল্লাহ সুবাহান তালা তাদেরকে সেখানে চিরস্থায়ীভাবে বসবাস করার জন্য থাকার ব্যবস্থা করে দিবেন আল্লাহ সুবাহ বলছেন ফিল খিয়াম فبأي آلاء ربكما تكذبان لم يطمثهن إنس قبلهم ولا جان فبأي آلاء ربكما تكذبان অর্থ সেখানে থাকবে সৎ চরিত্রা সুন্দরী রমণীগণ অতএব তোমরা উভয় তোমাদের পালন কর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে তাবতে অবস্থানকারী হুরগণ সেখানে অবস্থান করবে অতএব তোমরা তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে এখানে আয় থেকে যেটা বুঝলাম সুন্দর মতির তাবুতে হুরেরা থাকবে অবস্থান করবো জান্নাতিদের জন্য আর সেই তাবু দুনিয়ার তাবুর মতো নয় তা হবে জান্নাতের মতোই জান্নাতের তাবু তা ভিন্ন হবে সেখানে জান্নাতি পুরুষদের সঙ্গে তাদের সাক্ষাৎ হবে এবং তারা সেখানে অবাধে চলাফেরা করতে পারবে আল্লাহ সুবাহ জান্নাতিদের সম্পর্কে যে সুন্দর নিয়ামতগুলো আলোচনা করেছেন এই নিয়ামত যদি কোনো ব্যক্তি শুনে আমার কাছে মনে হয় না যে সে ব্যক্তি শাহাদাত পাওয়ার জন্য আর কয়েক সেকেন্ডও দেরি করতে পারে এবার আমরা হাদিসের দিকে যাব হুরদের বিষয় অনেক হাদিস রয়েছে আমরা অল্প কয়েকটা হাদিস আলোচনা করবো ইনশাআল্লাহ জান্নাতে নিজের স্বামীদেরকে আনন্দ দেওয়ার জন্য হুররা সঙ্গীত গাবে আল্লাহ সুবাহ তালা এদেরকে সঙ্গীত শিক্ষাদান করবেন সে সঙ্গীত তারা গাবে আনাস রদিউল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ উল্লাহ সাল্লাম বলেন জান্নাতে আকর্ষণীয় চক্ষু বিশিষ্ট হরুরা সঙ্গীত পরিবেশন করবে এবং তারা বলবে আমরা সুন্দরী এবং সতী ও সৎ চরিত্রের অধিকারী অধিকারী নিহুর আমরা আমাদের স্বামীদের অপেক্ষায় অপেক্ষমান ছিলাম রাহুতবরানী আমরা আরেকটি হাদিস দেখব মহাজ ইবনে জাবাল রদিউল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন উল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যখন কোনো মহিলা তার স্বামীকে দুনিয়াতে কষ্ট দেয় তখন জান্নাতি হুরগণ জান্নাত থেকে বলতে থাকে যে আল্লাহ তোমাকে ধ্বংস করুন তাকে কষ্ট দিও না সে অল্প দিনের জন্য তোমার নিকট আছে অতি শীঘ্রই সে তোমাকে ছেড়ে আমার নিকট আমাদের নিকট চলে আসবে তো এখানে হাদিস থেকে যেটা বোঝা গেল আল্লাহ সুবাহান জানিয়ে দেন যে দুনিয়াতে যে তোমার স্বামী অবস্থান করছে যে জান্নাতবাসী হবে শহীদ হবে তাকে তার স্ত্রী কষ্ট দিয়েছে তখন তার সান্ত্বনার জন্য আল্লাহর এই বান্দা যেন কষ্ট না পায় তখন জান্নাতিদের জান্নাতি হুরদেরকে আল্লাহ জানিয়ে দেন তখন হুরুর এই কথা বলে আর সেই কথাটা আল্লাহ তার রসুলের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন রওয়াহ মুসলিম ও ইবনুমাজা আমরা হাদিস থেকে কোরআন থেকে আলোচনা করে দেখলাম যে আল্লাহ সুবাহান তালা শহীদদেরকে বা জান্নাতিদেরকে যে নিয়ামত দান করবেন তার মধ্যে কত সুন্দর করে আল্লাহ সুবাহান তালা দুনিয়ার স্ত্রী এবং জান্নাতি হুরদেরকে সৃষ্টি করবেন তো এখানে এত সুন্দর এত সুন্দর আল্লাহ সুবাহান তালা এত সুন্দর করে সৃষ্টি করবেন যা হাদিস এবং কোরআন থেকে দেখলে বোঝা যায় আল্লাহ সুবাহান তালা তো স্পষ্ট করে বলে দিয়েছেনি ওয়ালাকুম ফিহা মা তাস্তাহি আনফুসুকুম তারা সেখানে যা ইচ্ছা তাই পাবে তো আপনি কত সুন্দরী চান কত ভালো চান কত উত্তম চান এখানে তো হাদিস এবং কোরআনে যা বলা হয়েছে তা তা যে কেমন হবে আল্লাহ ভালো জানেন কিন্তু তারপরেও আপনি কেমন সুন্দরী চান আপনি কেমন ভালো চান সবই তো সেখানে পাবেন তাহলে আমাদেরকে এই স্থায়ী নিয়ামত পাওয়ার জন্য দুনিয়ার সমস্ত ভোগ বিলাস এগুলোকে বাদ দিয়ে আল্লাহ রাস্তায় যে সরাসরি শহীদ হতে হবে তাহলে আল্লাহ সুবাহ আমাদেরকে সরাসরি শাহাদাতের সাথে সাথেই হুটদের মাধ্যমে আমাদের খেদমত শুরু করে দিবেন ইনশা আল্লাহ আল্লাহ সুবাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আমাদেরকে শাহাদার মতো সর্বোত্তম রিজিক প্রদান করেন এবং আল্লাহ সুবাহ তালা আমাদেরকে জান্নাতে জান্নাতুল ফেরদাউস হুটদের সাথে সারা জীবন একসাথে রাখেন আমিন ওয়া আখির আনিল হামদুলিল্লাহ রব্বিল আলমিন এই দশটি মোবাইল শেয়ারিং কিংবা ইন্টারনেট শেয়ারিং এর মাধ্যমে আপনারাও স্বভাবের অংশীদার হন جزاكم الله خيرا